আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি বলতে গেলে মিথ্যা বলে আমানত রাখলে খিয়ানত করে আর ওয়াদা করলে তা ভঙ্গ করে